সুরা আল হাক্কা বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে الحاقة ما الحاقة অনিবার্য সংঘটিতব্য কি সেই অনিবার্য সংঘটিতব্য وما أدراك ما الحاقة আর তুমি কি জানো সেই অনিবার্য সংঘটিতব্য কি সামুদ ও আদ সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে অবিশ্বাস করিয়াছে ফলে সামুদ এক আকস্মিক দুর্ঘটনায় ধ্বংস হইয়া গিয়াছে আর عاد فأهلكوا بريح صرصر عاتية আর আদকে ধ্বংস করা হইয়াছে একটি ভয়াবহ তীব্র ঝঞ্ঝাবর্তের আঘাতে سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية আল্লাহ তালা উহাকে ক্রমাগত সাত রাত ও আট দিন পর্যন্ত তাহাদের উপর চাপাইয়া রাখিয়াছিলেন তুমি সেখানে থাকিলে দেখিতে পাইতে যে তাহারা ভূমিতে এমনভাবে ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িয়া রহিয়াছে যেমন পুরাতন শুষ্ক খেজুর গাছের কাণ্ডসমূহ পড়িয়া থাকে এক্ষণে তাহাদের মধ্যে কেহ রক্ষা পাইয়া অবশিষ্ট আছে বলিয়া তুমি কি দেখিতে পাও ফিরাউন তাহার পূর্বগামী লোকেরা এবং উপর হইয়া পড়িয়া থাকা জনবসতি সমূহ এই একই মারাত্মক অন্যায় ও অপরাধ করিয়াছিল এই লোকেরা নিজেদের রবের প্রেরিত রাসুলের কথা মানে নাই ফলে তিনি তাহাদিগকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করিয়াছিলেন ইন্না لما طغى الماء حملناكم في الجارية পানির উচ্ছ্বসিত স্রোত যখন সীমালঙ্ঘন করিয়া গেল তখন আমরা তোমাদিগকে নৌকায় আরোহী বানাইয়া দিয়াছিলাম لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية যেন এই ঘটনাটিকে তোমাদের জন্য একটি শিক্ষাপ্রদ স্মারক বানাইয়া দেয় এবং স্মরণবাহক কান উহার স্মৃতিকে সংরক্ষিত করিয়া রাখে فإذا نفخ في الصور نفخة واحدة পরে একবার যখন সিংগায় ফুক দেওয়া হইবে وحملت الأرض والجبال فدكتا دكة واحدة এবং ভূতল ও পর্বতমালাকে উপরে তুলিয়া একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করিয়া দেওয়া হইবে فيومئذ وقعت الواقعة সেই দিন সেই সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হইবে وانشقت السماء فهي يومئذ واهية সেই দিন ঊর্ধ্ব আকাশ দীর্ণ বিদীর্ণ হইবে এবং উহার বাঁধন শিথিল হইয়া পড়িবে والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية ফেরেস্তাগণ তাহার আশেপাশে উপস্থিত থাকিবে আর আটজন ফেরেস্তা সেই দিন তোমাদের রবের আরস নিজেদের উপরে বহন করিতে থাকিবে يومئذ تعرضون لا تخفى منكم خافية এই দিনটিতেই তোমাদিগকে উপস্থিত করা হইবে তোমাদের কোনো বিষয়ই সেদিন লুকাইয়া থাকিবে না فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه সেই সময় যাহার নামা ডান হাতে দেওয়া হইবে সে আপন সঙ্গীদিগকে বলিবে এই যে আমার নামা পড়িয়া দেখো আমি মনে করিতাম যে আমার হিসাব অবশ্যই পাওয়া যাইবে অতএব সে বাঞ্ছিত সুখ সম্ভোগে লিপ্ত থাকিবে উচ্চতম মর্যাদার জান্নাতে যাহার ফলসমূহের গুচ্ছ ঝুলিয়া থাকিবে এই লোকদিগকে বলা হইবে স্বাদ আস্বাদন করিয়া খাও এবং পান করো তোমাদের সেই সব আমলের বিনিময়ে যাহা তোমরা অতীত দিন সমূহে করিয়াছ وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه আর যাহার আমল নামা তাহার বাম হাতে দেওয়া হইবে সে বলিবে হায় আমার আমল নামা আমাকে যদি নাই দেওয়া হইতো ولم أدر ما حسابيه আর আমার হিসাব কি তাহা যদি আমি নাই জানিতাম يا ليتها كانت القاضية হাই আমার দুনিয়ায় হওয়া মৃত্যুই যদি চূড়ান্ত হইত আজ আমার ধনমাল আমার কোনো কাজে আসিল না আমার সব ক্ষমতা আধিপত্য প্রভুত্ব নিঃশেষ হইয়া গিয়াছে তখন নির্দেশ দেওয়া হইবে ধরো লোকটিকে উহার গলায় ফাঁস লাগাইয়া দাও অতপর উহাকে জাহান নামে নিক্ষেপ করো আর উহাকে সত্তর হাত দীর্ঘ শিকলে বাঁধিয়া দাও সেই লোকটি না মহান আল্লাহ তালার প্রতি ইমান পোষণ করিত আর না সে মিসকিনকে খাবার খাওয়াইতে উৎসাহ দিত এই কারণে আজ এখানে তাহার সহমর্মী বন্ধু কেহ নাই আর ক্ষত নিশ্চিত রসপুদ ছাড়া তাহার কোনো খাদ্যও নাই لا يأكله إلا الخاطئون নিতান্ত অপরাধী লোকদের ছাড়া যাহা আর কেহই খায় না فلا أقسم بما تبصرون وما لا تبصرون আমি কসম করিতেছি সেই জিনিসগুলির যাহা তোমরা দেখিতে পাও এবং সেই সব জিনিসেরও যাহা তোমরা দেখিতে পাও না إنه لقول رسول كريم ইহা এক মহা সম্মানিত রাসুলের বাণী কোন কবির কথা নহে তোমরা খুব কমই ইমান গ্রহণ করিয়া থাকো ইহা কোন গণৎকারের কথাও নহে তোমরা খুব কমই চিন্তা বিবেচনা করো ইহা রাব্বুল আলমিনের নিকট হইতে নাজিল হইয়াছে ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين এই নবী যদি কোনো কথা নিজে রচনা করিয়া আমার নামে চালাইয়া দিত তাহা হইলে আমরা তাহার ডান হাত ধরিয়া ফেলিতাম ثم لقطعنا منه الوتين এবং তাহার কণ্ঠশিরা ছিন্ন করিয়া ফেলিতাম فما منكم من أحد عنه حاجزين তখন তোমাদের কেহই আমাকে এই কাজ হইতে বিরত রাখিতে সক্ষম হইত না وإنه لتذكرة للمتقين মূলত ইহা তাকুয়া সম্পন্ন লোকদের জন্য একটি উপদেশ বাণী وإنا لنعلم أن منكم مكذبين আর আমরা জানি তোমাদের মধ্য হইতে কিছু লোক অবশ্যই অবিশ্বাসী অমান্যকারী হইবে এই ধরনের কাফিরদের জন্য ইহা নিঃসন্দেহে দুঃখ ও হতাশার কারণ হইয়া দাঁড়াইবে বিস্মি রব্বিকাল আযীম আর ইহা সম্পূর্ণ দৃঢ় প্রত্যয়মূলক মহাসত্য অতএব হে নবী তোমার মহামহিম রবের নামের তসবি করো